মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডা খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডা খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল হতবাগা এই জাতি বিনিময়ে কি বা পেলম তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেলম হতবাগা এই জাতি বিনিময়ে কি বা পেলম স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা স্বাধীনতা মানেই শুধু সন্ত্রাসীদের বালাখানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি চুলুমবাজের আড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি করেন খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন মুক্তি যোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি করেন খাঁটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলেন রাস্তায় মায়ের জাতি ঘুরিতেছে দলে দলে এসবই করছে ওরা তুমি আজ স্বাধীন বলেন স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বেহায়াপনা স্বাধীনতা মানেই হলো উলঙ্গ বেহায়াপনা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি অপরাধ অপরাধী নয়তো ব্যাপার খুন করে যাকে তাকে এত ফল স্বাধীনতার অপরাধ অপরাধী নয় তো ব্যাপার খুন করে যাকে তাকে এত ফল স্বাধীনতার তাহলে কেন হলো স্বাধীন মোদের এই সীমানা তাহলে কেন হলো স্বাধীন মোদের এই সীমানা ও আবার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয় তো তুমি জুলুমবাজের আড্ডা খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি স্বাধীনতা মানে হলো ইচ্ছে হলেই হরতাল ডাকা লাভটা হোক আর না হোক রাজপথটা চাই যে ফাঁকাম স্বাধীনতা মানে হলো ইচ্ছে হলেই হরতাল ডাকা লাভটা হোক আর না হোক রাজপথটা চাই যে ফাঁকাম ঠেকাতে তাও যে আবার লাগে কত সৈন্য সেনা ঠেকাতে তাও যে আবার লাগে কত সৈন্য সেনা ও আবার মাতৃভূমি ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডা খানাম তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানাম ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি যদি না